আকাশে রইলিমায় প্রভু ঘেকি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় আকাশে রই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় আকাশে রই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে ওই ঝরনা ধারায় প্রভু খুঁজি আপনারা শুনছেন চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক সংগঠন দীপ্তস্বর শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম স্বপ্নের দীপ্তস্বর আল্লাহ ওগো দয়াময় বেঁচে আছি তোমারই দয়ায় আকাশে ওই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় আকাশে ওই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় তোমার নামে পাখি গান গায় তোমার হুকুমে নদী বয় যায় তোমার নামে পাখি গান গায় তোমার হুকুমে নদী বয় যায় তোমার নামে পাখি গান গায় তোমার হুকুমে নদী বয় যায় তোমার প্রেমে চাঁদ মিষ্টি হাসে তোমার প্রেমে চাঁদ মিষ্টি হাসে তোমার নামে সুরুজ আলো ছড়ায় আকাশে রই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় আকাশে রই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় গো আল্লাহ ওগো দয়াময় গো আল্লাহ ওগো দয়াময় গো আল্লাহ গো দয়াময় বেঁচে আছি তোমারই দয়ায় আকাশে রই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় আকাশে রই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় তোমার নামে ফসল ফলে তোমার হুকুমে ফুল হেলে দুলে তোমার নামে ফসল ফলে তোমার হুকুমে ফুল হেলে দুলে তোমার নামে ফসল ফলে তোমার হুকুমে ফুল হেলে দুলে তোমার প্রেমে পাখি উড়ে বেড়ায় তোমার প্রেমে পাখি উড়ে বেড়ায় তোমার নামে বুলবুলি গান গায় আকাশে রই নীলিমায় তবু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় আকাশের রই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় ওগো আল্লাহ গো দয়াময় গো আল্লাহ গো দয়াময় ওগো আল্লাহ গো দয়া আছি তোমারি দয়ায় আকাশে ওই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় আকাশে রই নীলিমায় প্রভু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় প্রভু খুঁজি তোমায় আকাশে রই নীলিমায় তবু দেখি তোমায় পাহাড়ে রই ঝর্ণা ধারায় তবু খুঁজি